আসলে এই দুই জানার উপরেই আমাদের সফলতা নির্ভর করছে রমাদান তো সেই ব্যক্তির জন্যই যে তার নিজেকে জানে যে আমার আমার পরিচয় হলো আমি একজন বান্দা আমাকে বন্দেগি করতে হবে আমাকে গোলামি করতে হবে আমাকে দাসত্ব করতে হবে আমার মনিবের অর্ডার বহন করতে হবে আমাকে তার নিষেধ থেকে আমাকে বহু বহু যোজন যোজন দূরে সরে যেতে হবে এই রমাদান তো তার জন্যে যে তার রবকে জানে এই জন্যই তো সোনাল বকার একশো তিরাশি নম্বর আয়াতে শুরুতে ইয়া আমানু ওহি তোমরা যারা আল্লাহকে চিনেছ ইমান তো হলো আল্লাহকে চেনার নাম ইমান আর এলম সেম জিনিস আল্লাহকে জানা তোমরা যাকে যারা আল্লাহর পরিচয় পেয়েছ আল্লাহকে জানতে পেরেছ তা তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তারা আল্লাহর আরো পরিচয় পেতে পারে তার আরো নৈকট্যে তারা আসতে পারে প্রিয় দর্শক আজকে আমরা যারা মানুষ আমাদের ভিতরে যে আত্মাটি আছে সে আত্মার খোঁজ খবরই আমরা রাখি না আজকের ভোগ বিলাসিতা সর্বস্ব সভ্যতার জাতাকলে পড়ে আমাদের রুহ মরে গেছে আমাদের আত্মা শেষ হয়ে গেছে আজকে আধুনিক বিশ্ব বলতে আমরা যা বুঝি আত্মা বলতে কিছুই নেই রুহের কোনো অংশ সেখানে নেই শুধুই মাটি সর্বস্ব মানুষ ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান আজকে অস্ট্রেলিয়ার দিকে তাকান রাশিয়ার দিকে তাকান মহাদেশগুলোর দিকে তাকান ওদের শুধুই এই বস্তুবাদী চিন্তা চেতনা শুধু বস্তু যারা যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা তো শুধু ভোগ নিয়ে ব্যস্ত কে কত খাবে শুধু সেই নিয়ে চিন্তা রেডিও খুলুন শুধু কেবল ভোগ ভোগ্য সামগ্রীর হিসাব নিকাশ টেলিভিশন খুলুন শুধু ভোগ্য সামগ্রীর হিসাব নিকাশ পত্রপত্রিকা দেখুন শুধু অর্থনীতির হিসাব নিকাশ কত লস কত লাভ যেন আমরা মানুষেরা শুধু গরু ছাগলের মতো একটা বডি সর্বস্ব আল্লাহ সৃষ্টি এই জন্য শান্তি নেই গরু ছাগল তারা বস্তু খাইয়ে খুব সুখে থাকে তাদের কোনো টেনশন নাই আচ্ছা মানুষ তোমার এত প্রযুক্তি এত জ্ঞান এত বিজ্ঞান এত সফিস্টিকেটেড লাইফ তোমার তারপরও তোমার কিসের অশান্তি কেন তুমি শান্তি পাও না একটু ছুটি হলেই ঘর বাড়ি ছেড়ে পর্যটনে বেরিয়ে পড়ো একটু সুখ নি পাই দেখি শান্তি নাই ডলারের উপরে ঘুমায় ইউরোর উপরে ঘুমায় ঘরের চার কোণে চারটি প্লাজমা টিভি আরো কত কি গানের আসর শেষ হলে আহ অন্ধকারে দিল ছেয়ে যায় তখন একটু মদ খেয়ে নিজের থেকে পালিয়ে একটু বোধ হয়ে পড়ে থাকে দেখিনি একটু মনে শান্তি আসে তারপরে আসে না টেনশন এখন শেষ পর্যন্ত এখন সুইসাইড এখন এখন এখন আধুনিক বিশ্বে আত্মহত্যা করা হলে সবচেয়ে মুখরোচক এবং তাদের প্রিয় জিনিস কিভাবে একবারে আত্মহত্যা করা যাবে ইন্টারনেট ব্রাউজ করে কে কত অত্যাধুনিক পদ্ধতিতে আত্মহত্যা করতে পারবে এটা খুঁজে বেড়াচ্ছে বোঝা গেল মানুষ শুধু বস্তু দিয়ে শান্তি পেতে পারে না এই জন্যই শেষ পর্যন্ত আত্মহননের পথে এগুচ্ছে এই বাংলাদেশেও আমরা ওইসব আল্লাদ্রোহী আল্লাহবিহীন জীবন যাপনে অভ্যস্তদের দেখা দেখি আমরাও এতটা বস্তুবাদী হয়ে গেছি যে আমাদেরও জীবনে আর শান্তি এখন নেই ইসলাম যে শান্তি এনে দিয়েছিল হারিয়ে ফেলেছি রমাদান যে শান্তি এনেছিল এটা আমরা হারিয়ে ফেলছি প্রিয় দর্শক আসুন না আমরা নিজেকে চিনি দেখুন নবীজি বলতেন তার খোদবায় কামা তানা মৌন তামু যেমন তোমরা ঘুমিয়ে পড়ো ঘুম হলে রাজায় তার রাজত্বের কোনো সুখ আর বুঝে না জেলখানার কয়েদি তার কয়েদির কোনো শাস্তি আর অনুভব করতে পারে না ঘুম ফেলে হাসপাতালে শয্যায় বা নিবিড় পরিচর্যায় যেই রুগীটা পড়ে আছে তার ঘুমন্ত অবস্থায় সেও নিজের কোনো যন্ত্রণা ভোগ করে না ঘুম এমন একটি জিনিস তো যেরকম তোমরা ঘুমিয়ে পড়ো এমন একদিন তোমরা মৃত্যুবরণও করবে আর যেরকম ঘুম থেকে জেগে ওঠো একদিন মৃত্যুর পরেও আবার কবর থেকে তোমরা পুনরুজ্জীবিত হয়ে উঠবে নবীজি বুঝাতেন আমরা তো আমাদের চিন্তা হবে আমরা এরকম একটি আল্লাহর সৃষ্টি কবর আজাবকে কি আমরা বুঝি না অনেকে কবর আজাবকে স্বীকার করতে চায় না আপনি স্বামী আর স্ত্রী ঘুমিয়ে আছেন স্ত্রী এক মহা আজাবে পড়ে আছে স্বপ্নে সে কি শাস্তি ভোগ করছে অথবা তার স্বামী স্বপ্নে দেখছে ডাকাত তাকে ছুরি মেরেছে তার হাত কেটে নিয়েছে তারা ছিন্ন করে ফেলেছে সে চিৎকার করতে স্ত্রীর কোনো খোঁজ খবরে নেই স্বামী বেচারা কিছুক্ষণ পরে ঘর্মাক্ত জাগলো বিশ্বাস করতে পারছে না যে কি স্বপ্ন দেখছি না বাস্তব একটু পরে বুঝলো না এটা তো স্বপ্ন ছিল এই যে আপনার উপরে এত আজাব অতিক্রান্ত হলো আপনার স্ত্রী কিছু টের পেল না বোঝা গেল ঠিক এরকম একটা অবস্থা কবরে কবরের শাস্তি আপনি টের পাবেন না আজকে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে অনেকে বেঈমান হয়ে যাচ্ছে এইসব প্রশ্নের উত্তর দিতে না পেরে এই নিজেকে চিনতে হবে যে আমরা একটি বডি এই বডি আমাদেরকে দুনিয়ার দিকে টানে আর একটি রু এটা আল্লাহর দিকে টানে দুইয়ের সমন্বয় ঘটাতে হবে সে সমন্বয়ের জন্য রমাদান খাও কিন্তু এত অতিরিক্ত খেয়েও না যে শুধু মাটির মানুষ হয়ে গেলে কুলু অশ্রাবু ওনা তুশ্রিবু খাও পান করো কিন্তু সীমা ছাড়া খেও না একেবারে মাটির জীব হয়ে যেও না তোমার রুহের ভাগটাও তোমার দিতে হবে তোমাকে এই জন্য রমাদান এসেছে কোরআন নিয়ে কোরআনিক রোহ নিয়ে এসেছে কোরআনিক আত্মা দিয়ে আমাদের মানবত্মাকে শক্তিশালী করার জন্য আসন্ন রোহের জগতে আমরা বিচরণ করি আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনি আজকে কত দুঃখের বিষয় আপনি সিয়াম পালন করবেন আপনি সালাত আদায় করবেন আপনি জাকাত দেবেন আপনি হজ করবেন আপনি আল্লাহ নির্দেশে কত ইবাদত করবেন কিন্তু কোনো কিছুই বিশুদ্ধ হবে না যদি আল্লাহর পরিচয়টি বিশুদ্ধ না হয় রমাদানের সিয়ামও বাতিল যদি আল্লাহর পরিচয়টি শুদ্ধ না হয় যদি সেখানে কোনো রকমের শির থেকে যায় এদেশে আমিও এক সময় মনে করতাম আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় আছেন অথচ সমস্ত ইমাম মুহাদ্দিস মুফাসির ফকি সাহাবি আম্বিয়া ইকরাম সবাই ঐকমত্য পোষণ করেছেন যে ব্যক্তি এটা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন সে কাফের বেঈমান তার সব আমল বরবাদ বাতিল আল্লাহ শুধুই এক জায়গায় একটা ওনার আরসের উপরে বিরাজমান সুরে তহার পাঁচ নম্বর আয়াত আর রহমান আল্লাহ আরস ইস্তামা রহমান কেবল আরসের উপরেই বিরাজমান তার সর্বত্র তিনি বিরাজমান নন সর্বত্র তার রহমত বিরাজমান সর্বত্র তার কুদরত বিরাজমান সর্বত্র তার রিজিক বিরাজমান সর্বত্র তার নিয়ন্ত্রণ বিরাজমান কিন্তু তিনি নিজে বিরাজমান সের উপরে এই মহাবিশ্ব আল্লাহর হাতের তালুতে ষাটটি আকাশ আটটা সরিষার দানা সেই সরিষার দানার ভিতরে রহমান থাকবেন এত বড় রহমান যার হাতের তালুতে মহাবিশ্বই সরিষার মতো যারা আজকে মহাবিশ্ব বিজ্ঞানী তারা সরিষা বিজ্ঞানী সবাই সরষে বিজ্ঞানী আর যারা আল্লাহ সম্পর্কে জ্ঞানী তারাই মহাবিজ্ঞানী এই জন্য আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় মহাবিশ্বের চেয়ে তিনি মহাগুণে বড় অনেক বড় অনন্ত সেই বড় সেই বড়কে যে জানে সেই তো বড় বিজ্ঞানী আর যে মহাবিশ্ব ষষ্ঠার হাতে তালুতে সাতটা সরিষার দানার মতো যারা এই সরিষার দানা নিয়ে এত ব্যস্ত এত গৌরব তারা কিসের বিজ্ঞানী প্রিয় দর্শক এই জন্য আল্লাহকে জানতে হবে আল্লাহ বলেছেন আমার সামনে কোরআন রয়েছে সুরা আরাফের একশো আশি নম্বর আয়াত ওলিল্লাহিল আল্লাহ উল হুসনা আল্লাহর রয়েছে পরম সুন্দর নাম সমূহ যে নাম সমূহের ভিতরে আল্লাহ কি তিনি কেমন তার গুণাবলী কি তিনি কি করেন কি করেন না তিনি কত দয়াময় কেমন জীবনময় কেমন সর্বশক্তিমান কেমন সর্বজ্ঞ কেমন সর্বকুশলের কুশলী তিনি এ সমস্ত ইনফরমেশন গুলো লুকিয়ে আছে ওই নিরানব্বই নামের ভিতরে আজকে বড় আক্ষেপ হয় বড় থেকে বড় কোনো জ্ঞানী বড় বিজ্ঞানী বড় কোনো আলেমকে জিজ্ঞাসা করলেও নিরানব্বইটি নাম মুখাস্ত বলতে পারবে না তাহলে আমরা আল্লাহকে চিনব থেকে আল্লাহকে তো চিনতে হবে তার এই যে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমা হুসনা হা আল্লাহ রয়েছে পরম সুন্দর নাম সমূহ সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো আল্লাহকে চেনো আল্লাহ ইবাদত করো আল্লাহ ইবাদতের প্রথম স্টেশন প্রথম মঞ্জুরি হলো জ্ঞান আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা জ্ঞান দু প্রকার এলমুন বিল্লাহে ও এলমুন বেসার ইল্লাহে প্রথম জ্ঞান হলো আল্লাহর সম্পর্কিত জ্ঞান যেটা এই নিরানব্বইটি নাম নাম জেনে আমরা আল্লাহ সম্পর্কে বিশ্বাসটি করব। গতবার হজে গিয়ে দেখলাম বাইতুল্লাতে আসমাই হোসনা ফেয়ার হচ্ছে হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ নিরানব্বই নামের ফেয়ার হচ্ছে মেলা হচ্ছে এক একটা নামের মিনিংস কি আরবিতে ইংরেজিতে উর্দুতে বিভিন্ন ভাষায় লিখে আবার সচিত্র প্রতিবেদন কিভাবে আল্লাহ তার কোন নামের কোন বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ করেন বাস্তবে দেখিয়ে দিচ্ছে আমরা তো গানের নাটকে আমাদের শেষ হলো না গানের মেলায় আমাদের শেষ হলো না এখনো আল্লাহ রাসমে হোসনার মেলা আর ফেয়ার কখন করব। প্রিয় দর্শক আল্লাহকে জানতে হবে আল্লাহকে যে জানলো না সঠিকভাবে তার এবাদত গ্রহণযোগ্য হবে না সে তো শিরিক করবে দমে দমে এই দেশে কে মনে করে না যে আল্লাহ নিরাকার নন আমি তো একসময় মনে করতাম আল্লাহ নিরাকার অথচ এটা কুফরি আকিদা নওয়াজবিল্লা আল্লাহ কি নিরাকার আল্লাহর আসমাই হোসনা জানি না এই জন্য নিরাকার বলেছি আল্লাহ সেফাত জানি না এই জন্য নিরাকার বলেছি আল্লাহ তো একটি নিজস্ব আকার আছে যে আকারটি কুল মখলুকাতের কোনো আকারের মতো নয় তার স্বতন্ত্র একেবারে পৃথক উপমাহীন তরুণাহীন এক আকার তার রয়েছে তাই তো সুরা আশুরার এগারো নম্বর আয়াতে তিনি বলেছেন লাইসে কামিসলিহি সেই আল্লাহর মতো কেউ নয় তিনি নিজেই নিজের মতো বাসির তিনি শ্রুতিমান তিনি দৃষ্টিমান মখলুকাতের মধ্যে সব সুন্দর মাখলুকেরই চক্ষু আছে কর্ণ আছে এই এই সৌন্দর্য থেকে কি আল্লাহ বঞ্চিত এটা আল্লাহরও আছে কিন্তু কেমন আছে সেটা একেবারেই নিরালা তার চক্ষু তারই মতো এটা আর কারো মতো নয় তার চোখের মতো চোখ কুল মখলুকাতের কারণে তার কানের মতো কান কুল মখলুকাতের কারণে এইভাবে আল্লাহর আকারকে বিশ্বাস করতে হবে এটা তাওহিদ এটা ইমান এই বিশ্বাস সঠিক না হলে সালাদ বাতিল আপনার রোজা বাতিল আপনার জাকাত বাতিল আপনার সবকিছুই বাতিল হয়ে যাবে এই জন্যই রমাদানের আসরগুলিতে আমরা চিন্তা করেছি যে আসলে আল্লাহর পরিচয়ের দিকগুলো আমাদের জানতে হবে আমরা জানি আল্লাহর আসমাই হোসনার কয়েকটি আছে সুরে ফাতে শুরুতে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আমার সকল গুণগান সকল ভক্তি শ্রদ্ধা আল্লাহর জন্য আল্লাহ মানে সত্য মাহবুদ মাহবুদ মানে চূড়ান্ত ভালোবাসা যাকে দিতে হয় চূড়ান্ত বিনয় যার সামনে দিতে হয় কাদামাটির মতো যার সামনে হয়ে যেতে হয় তাকে বলা হয় মাহবুদ তিনি হলেন আল্লাহ আল্লাহ শব্দ ইলাহ থেকে উৎপন্ন হয়েছে ইলাহ মানে হলো সত্যম ইলাহ মানে হলো মাহবুদ আর মাহবুদ মানে হলো আল্লাহ প্রেমে যে একেবারে কাদা মাটির মতো বিনয়ে বসংবদ হয়ে গেছে আল্লাহর সামনে আবদুল্লাহ মানে প্রেমের পঞ্চম চূড়ান্ত পর্যায়ে যে মানুষটি পৌঁছে গেছে তাকে বলা হয় আবদুল্লাহ ভালোবাসার পাঁচটি স্তর আরবি ভাষায় একটি হলো আলাক দ্বিতীয় হলো সবাবা তৃতীয় হলো গরম চতুর্থ হলো এস্ক পঞ্চম হলো এবাদ আবদুল্লাহ আল্লাহর সাথে প্রথমে কারো একটি সম্পর্ক হলো তারপরে সে একটু সেদিকে ঝুঁকে পড়লো তারপরে এই সম্পর্ক একটু গাঢ় হলো তারপরে এমন হয়ে গেল সে আর সেই সম্পর্কের টানা পড়েনি সে আল্লাহ দিকে ধাবিত হয় তারপর এমন এক পর্যায়ে গেল যে আল্লাহর সামনে একেবারে গলে গেল সে আল্লাহর ভালোবাসায় বিনয়ে যখন গলে গেল তখনই তাকে বলা হবে সে ইবাদত পর্যায়ের ভালোবাসায় উন্নীত হয়েছে এখন তাকে নাম দেয়া যায় আবদুল্লাহ ওয়াসাদু আন্না মুহাম্মাদান আবদুহু সবচেয়ে উন্নত শ্রেষ্ঠ মানুষ যিনি তার সবচেয়ে বড় প্রশংসা আল্লাহ করেছেন আব্দ শব্দ দিয়ে ওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ প্রথমে আল্লাহর বান্দা আল্লাহর আব্দ আল্লাহকে ভালোবেসে আল্লাহর সামনে বিনিয়োগ হয়ে ভালোবাসার বিনয়ের চূড়ান্ত পর্যায়ে একমাত্র তিনি উন্নীত হয়েছেন তার মতো আর কেউ উন্নীত হয়নি তিনি আবদুল্লাহ আল্লাহ তিনি রব্বুল আলমিন রব রব হলেন যিনি আমার যিনি জীবনের সব কিছু সরবরাহ করেন সব কিছু দান করেন তিনি তো হলেন রব আমার সকল চাওয়া পাওয়া যিনি পূরণ করেন তিনি হলেন রব এই জন্য আল্লাহ তিনি শিরিক সহ্য করেন না মা যদি মায়ের সন্তান যদি কোনো জিনিস মায়ের কাছে না চেয়ে আরেকজনকে দিয়ে চাওয়ায় তাহলে মায়ের মাতৃত্ব অপমান হয় অপমানিত হয় পিতার সন্তান পিতার ছেলে মেয়ে যদি কোন জিনিস পিতার কাছে সরাসরি না আছে অন্য লোক ধরিয়ে এনে তার কাছে চাওয়ায় পিতার পিতৃত্ব অপমানিত হয় পিতা মনে করে আহা সন্তানটি আমাকে ভালোবাসে না আমার তো কত দূরে সে আরেকজনকে ভালোবেসে নিজের মনের কথাটা তার কাছে জানালো আমার কাছে জানালো না একটা মা একজন মা তার সন্তান যদি তার কাছে না আছে আরেকজনের কাছে চায় আর সে তার কাছে বলে মাথা চোখের পানি ফেলবে যে কাকে পারলাম কাকে আমার গর্বে ধারণ করলাম এত মায়া দিলাম এত স্নেহ দিলাম আজকে সে মনের কথাটা আমাকে জানায় না আরেকজনকে জানায় মা তো কলেজে ফেটে মরে যাওয়ার উপক্রম হবে তাহলে মায়ের সন্তান যদি তার মনের কথাটা মাকে না জানিয়ে আরেকজনকে জানায় তার স্নেহের পয়েন্টটা যদি আরেকজনের প্রতি বেশি দেয় মা যেমন ব্যথা পায় মায়ের চেয়ে স্নেহ যার বেশি রব্বুল আলমিন তিনি কতটা ব্যথাতুর হবেন তার তার এই প্রিয় সৃষ্টি তাদের আরাধনা প্রার্থনা যদি সরাসরি তাকে না বলে আরেকজনকে গিয়ে বলে এই জন্য সিরিকে আল্লাহ সবচেয়ে বড় বেদনা অনুভব করেন এই জন্য সিরিক ক্ষমা করেন না আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে ওরে বান্দা ওরে দাস দাসী ওরে আমার প্রিয় মানুষ তোর কি চাই তুই আমাকে সরাসরি বল আমার চেয়ে প্রিয়জন তোর আর কে আছে প্রিয় দর্শক রব মানি তো এটাই যিনি সৃষ্টি করেছেন তার আদর দিয়ে তার ময়া মমতা দিয়ে তার স্নেহ দিয়ে তার মেহরবানি দিয়ে তার রহমত করুণা দিয়ে তার চেয়ে বেশি করুণা আর কার হতে পারে আমাদের জন্য এই জন্যই রব্বিল আলমিনের পরে আর রহমান রহিম দুটো আসমে হোসনা লাগিয়ে দিলেন আজকে বাংলার জমিনে আমরা দয়াল দয়াল করে কত মানুষ জীবন দেয় একজন মানুষকে দয়াল বলে দয়াল বাবা বলে দয়াল অমুক বলে জীবন দিয়ে দিচ্ছে নিজের সব কিছু তার চরণ তলে লুটিয়ে দিচ্ছে কত দুর্ভাগ্য মানুষের দয়াল কে কেউ দয়াল হতে পারে না এরা সব নিষ্ঠুর স্বার্থপর যত মানুষ যত পোপ যত ফাদার যত ব্রাহ্মণ যত ঠাকুর যত ধর্মগুরুরা মানুষের এবাদত আল্লাহর দিকে না নিয়ে নিজের দিকে টেনে আনছে মানুষের সম্পদ নিজের দিকে টানছে এরা নিষ্ঠুর স্বার্থপর এরা কেউ দয়াল নয় দয়াল একজনেই নিঃস্বার্থ একজনে তিনি হলেন আল্লাহ মানুষের এবাদতে তার কোনো স্বার্থ নেই পুরোটাই মানুষের স্বার্থ দুনিয়ার সমস্ত মানুষ ফেরাউন হয়ে গেলে আল্লাহর রাজ্যে রাজত্বে কিছুই যাবে আসবে না দুনিয়ার সমস্ত মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো আল্লাহর প্রিয় বান্ধা হয়ে গেলেও আল্লাহর রাজ্য রাজত্বে কিছুই বাড়বে না এখানে বাড়তি কমতি যা হবে মানুষেরই হবে আল্লাহ তফিক দান করুন আমাকে আপনাকে আল্লাহ নিরানব্বইটি নাম অর্থসহ মর্মসহ ব্যাখ্যা সহ যাতে মুখস্থ করে হৃদয়ের ফলকে গেতে নিতে পারি আল্লাহকে জানতে পারি নবীজি বলেছেন ইন্নালিল্লাহে হাদিস যে আল্লাহ নিরানব্বইটি নাম একশো থেকে একটি কম নাম এমন রয়েছে এগুলো যে মুখস্থ করবে যে করবে যে বুঝবে এগুলো অনুসারে আল্লাহর সাথে আকিদা পোষণ করবে সরাসরি জান্নাতে চলে যাবে আজকে রমাদানের রোজাকে যথার্থ করতে চাই রমাদানে আল্লাহ সন্তুষ্টি পেতে চাই মাঘ ফেরাত পেতে চাই তাহলে সিয়ামের আগে তো ইয়া ইহাল্লাজিনা আমানু বলে ডাকটা দেওয়া হয়েছে আগে ইমান আগে আল্লাহর পরিচয় ঠিক করো তারপরে সিয়াম পালন করো আল্লাহর পরিচয় ঠিক না করে সিয়াম পালন করলে কোনো লাভ হবে না প্রিয় দর্শক এই জন্যই রমাদানের তিরিশ আসরের দ্বিতীয় আসরটি আমরা আজও দিলাম নিজেকে জানা এবং ষষ্ঠাকে জানা এই বিষয়ে আল্লাহ আমাদের নিজের পরিচয়টুকু আমাদেরকে দান করুন আমাদের স্রষ্টার পরিচয় এই কোরআন থেকে তার নিরানব্বই নাম থেকে অহির এই বিশাল জ্ঞানভাণ্ডার থেকে আল্লাহ আমাদের দান করুন সুবাহিক আসাদুল্লাহ ইলাইক আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত